করলেন এজন্য দিল থেকে প্রথমেই মোহাব্বতের সাথে কালিমাত শুকর আদায় করি মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ যে কোনো নেক মজলিসে বসতে পারা নেক মজলিসে বসে কোরআন এবং হাদিসের কথা শুনতে পারা এবং এই মজলিস থেকে উপকৃত হতে পারা মহজ আল্লাহ তালার দয়ার অনুগ্রহ ছাড়া কিছুই নয় এই ধরনের মজলিসে কেউ তার বুদ্ধি আর চালাকির দ্বারা আসতে পারে না অভিজ্ঞতার দ্বারাও এই ধরনের মজলিসের অধিবাসী হইতে পারে না কোন শক্তি বা কোন পাওয়ারের দ্বারাও এই ধরনের কাজ করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার রহমত সামিলে হাল না এই জন্য প্রথমে আমরা আলহামদুলিল্লাহ পরে এই কথাটা আমরা স্বীকার করেছি যে আমরা যে নিয়ামত পাইছি এটা আল্লাহ তালার দান আল্লাহ তালার অনুদান আল্লাহ তালার দয়ার অনুগ্রহ আর কি এটা আমাদের বুদ্ধি আর চালাকির দ্বারা হয়নি আজকের এই মজলিস অত্যন্ত মোবারক মজলিস আল্লাহ তালার কাছে অনেক মর্যাদান্বিত এবং মহিমান্বিত মজলিস এটাকে বলা হয় মাইয়েতের জন্য দোয়ায় মাঘরাতের মজলিস ইসালে সোয়াবের মজলিস গত কয়েকদিন আগে আমাদের কাছ থেকে আমাদের একজন মুরব্বী আল্লাহর খাস বান্দা তিনি দুনিয়া থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাল্লাহর হুকুম মৃত্যু আল্লাহ তাবারক ওয়া তালার চূড়ান্ত ফায়সালা যেহেতু তার দোয়ায় মাগফরাত তার জন্য দোয়ায় মাগফরাতের আজকের এই মজলিসের আয়োজন করা হয়েছে আর এই মজলিস সব ধরনের কুসংস্কার বেদাত এবং অপকর্ম থেকে মুক্ত হয়ে সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত হয়েছে সন্ন্যাত তরিকায় পর্দার বিধানকে পরিপূর্ণভাবে পালন করে মা বোনদের জন্য এবং পুরুষের জন্য যে দোয়ার ব্যবস্থাটা করা হয়েছে এটা অত্যন্ত মোবারক মজলিস মাইয়াতের জন্য দোয়ার মজলিস এরকমই হওয়া চাই বিভিন্ন জায়গায় দেখা যায় মাইয়াতের দোয়ার জন্য মজলিস কায়েম করা হয় কিন্তু সেই মজলিসের মধ্যে শরীয়তের অনেক হুকুমকে লঙ্ঘন করা হয় মা বোনদের এবং পুরুষদের সহাবস্থান সেখানে পর্দার বিধানকে লঙ্ঘন করা হয় আবার সেখানে যে কার্যক্রমগুলো চালানো হয় সেখানে ত্রিশা চল্লিশা আমাদের সমাজে কিছু রসম আছে প্রথা আছে ওগুলি পালন করা কিন্তু শরীয়তে এগুলির কোনো ভিত্তি নেই আমাদের সমাজে যে ত্রিশা চল্লিশা পালন করে এগুলি শরীয়তের মধ্যে নাই এই জন্য মৃত্যু সম্পর্কে দু একটি কথা জানা উচিত আমাদের আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আর কি আসলে মৃত্যুর লাইনে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আছি মৃত্যুর যে লাইন আছে এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আবার সিরিয়াল আছে সিরিয়াল কিন্তু আল্লাহ তালাই দিয়েছেন কে কার আগে মৃত্যুবরণ করবে কে কার পরে মৃত্যুবরণ করবে এই সিরিয়াল আমাদের জানা নাই আসার কিন্তু আমাদের সিরিয়াল আছে কে আগে আসছি দুনিয়াতে কে পরে আসছি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই এই মৃত্যুর লাইনে আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায় আছি সিরিয়ালটাই আল্লাহ তালাই দিয়েছেন সেখানে কারো কোনো অধিকার নাই ক্ষমতা নাই যে আমরা একজনের আগে মৃত্যুবরণ করব অথবা একজনের পরে মৃত্যুবরণ করব এই অধিকার আমাদের নেই আল্লাহ তালার হুকুমে যথার্থ সময়ে আমাদের মৃত্যু ঘটবে জীবনের অবসান ঘটবে এই মর্মে কোরআনে কারিমে আল্লাহ তালা এর এরশাদ করেন তাবার অকাল্লা দিহিল মুলক আল্লাহ বলেন বরকতময় কল্যাণময় ওই সত্তা যার হাতে সকল রাজত্ব আল্লাহ তালা আমার আপনার মৃত্যুর আলোচনা করার আগেই রাজত্বের কথা বলেছেন যে সকল রাজত্ব আল্লাহ তালা আজকে দুনিয়াতে যত রাজা বাচ্চারা রাজত্ব পরিচালনা করছে সব আল্লাহ তালার দয়ার অনুগ্রহের ভিক্ষা পাইয়া তারা রাজত্ব পরিচালনা করতেছে রাজত্ব তো আল্লাহ তালা ভিক্ষা দেয় রাজা বাচ্চাদেরকেও ভিক্ষা দেয় এই জন্য দুনিয়ার যত রাজা বাচ্চা আছে সকলেই ফকির আল্লাহ তালার কাছে সকলেই মিসকিন এই জন্য আল্লাহ তালা এই সুরায় মুল্ক এই সুরার নাম হলো সুরায় মুল্ক মানে রাজত্ব আল্লাহ তালার জন্য একচ্ছত্র রাজত্বের ঘোষণা দিয়ে এই সুরার শুরুতে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে সুরায় মুলুক বলা হয় মুল্ক তিনি সব জিনিসের উপরে ক্ষমতাবান পরে গিয়ে আল্লাহ তালা আমাদের লাইফ সম্পর্কে জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন আল্লাহ আল্লাহ তালা এমন মহান সত্তা যে যিনি তোমাদের জন্য দুইটি জিনিসকে নিয়ন্ত্রণ করেছেন একটি হলো হায়াত আর একটি হলো মৌত একটি হলো আমাদের জীবনের সূচনা আরেকটি হলো আমাদের জীবনের অবসান আসলে আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না আমাদের বাপ দাদা পরদাদা পূর্বপুরুষ তারা ছিলেন কিন্তু আজ অনেকেই তাদের নাই এখন বর্তমান আমরা আছি আবার এমন একটা সময় আসবে আমরা থাকবো না আমাদের সন্তানরা থাকবে আল্লাহ তালা দুনিয়াকে এইভাবেই আবাদ করছেন একজন চলে যায় আর একজনকে তার স্থলাভিযুক্ত বানায় এই জন্য আল্লাহ তালা বলেন যে আল্লাহ দিয়ে খলাকল মৌতাওয়াল হায়াত তোমাদের জন্য আমি দুইটি জিনিসকে সৃষ্টি করেছি একটি হলো হায়াত আরেকটি হলো মৌত আমরা যে দুনিয়াতে আসছি আমরা নিজ ইচ্ছাতে আসি নেই আল্লাহ তালার ইচ্ছা এবং আল্লাহ তালার হুকুমে আমরা আসছি আবার আমরা যাওয়ার বেলায় আমরা এই দুনিয়া থেকে একসময় চলে যাব আল্লাহর হুকুমে চলে যাব সেটাও কিন্তু ইচ্ছাতে হবে না আমাদের আল্লাহ তালার ইচ্ছাতেই হবে আল্লাহর হুকুমেই হবে অনেক সময় সমাজে দেখা যায় আমরা ভুল বুঝি এবং ভুল কথা মানুষকে শিখাই যে কেউ যদি মারা যায় বিশেষ করে জুয়ান মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাহলে আমরা বলি কি যে অমুক ব্যক্তি তার অকাল মৃত্যু ঘটেছে আসলে কথাটা ভুল অকাল মৃত্যু বলতে ইসলামে কিছু নাই এটা কুফরি কথা প্রত্যেক মানুষের মৃত্যু তার কাল অনুযায়ী সময় অনুযায়ী আল্লাহ তালার হুকুমে ঠিক টাইমে হয়ে যায় এখন কারো যৌবনকালেও হইতে পারে কারো কোনো অসুস্থতা নাই এমনি হইতে পারে কোনো দুর্ঘটনার কারণেও হইতে পারে কিন্তু মৃত্যু যথার্থ টাইমেই হয় নির্ধারিত টাইমেই হয় মৃত্যুর জন্য আল্লাহ তালা টাইম নির্ধারণ করে যাচ্ছে আল্লাহ তালা বলেন যে প্রতিটি মানুষের জন্য আমি দুইটি আজাল দুইটি সময় নির্ধারণ করেছি আর কি একটি সময় হলো তার মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ সুম্মা কদা সুম্মা আংতুম আল্লাহ তালা বলেন যে একটা সময় আমি নির্ধারণ করেছি তার মৃত্যুর সময় আর আরেকটি সময় হল কেয়ামতের সময় সেটাও আমি নির্ধারণ করে রাখছি এই জন্য দুইটি আজাল তো আল্লাহ তালা যেহেতু আমাদের হায়াত দান করেছেন আবার মৃত্যুও তিনি আমাদেরকে দিবেন এই হায়াত আর মৌতের মাঝে সামান্য সময় আল্লাহ তালা পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে এই অল্প কিছু সময় এই সময়টা আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন আমলের পরীক্ষা আর কি আল্লাহ তালা বলেন লিয়াবলুয়াকুম আইয়কুম আহসানু আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা কে উত্তম আমলকারী হও এই জন্য এই দুনিয়াতে আসে উত্তম আমলের পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য চেষ্টা করা আর কি মেহনত করা আসলে আমরা শয়তানের ধোকায় পড়ে নফস শয়তানের কুপ্ররোচনায় শয়তানের প্ররোচনায় আমরা এরকম ভাবে নিম্নমানের কাজে একেবারে নিকৃষ্ট কাজে আমরা জড়িয়ে পড়ছি উত্তম কাজের মধ্যে আমরা নাই মুসলমান জাতি অথচ আল্লাহ তালা তাদেরকে উত্তম উম্মত হিসেবে উত্তম জাতি হিসেবে তাদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছে কুমতুম খায়রা উম্মাতিন নখরি জাতলিন নাস আল্লাহ তালা আমাদেরকে কত বড় মন্ডিত করেছেন আল্লাহ তালা বলেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত এই আখেরি উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে কুমতুম খায়রা উম্মাতিন তোমরা আখেরি উম্মত কিন্তু তোমরাই শ্রেষ্ঠ উম্মত সকল উম্মতের মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা আমি দিলাম কেন তোমরা কাজ করবে শ্রেষ্ঠ কাজ আর কি শ্রেষ্ঠ কাজ কি তামরুন আবিল মারুফ আনিল মুনকার ওয়া তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে যেটাকে বলা হয় দাওয়াত এই দাওয়াত এবং তাবলিগ যেটা আছে এটাই হলো ওই আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের একটা অংশ আর সেখানে মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় ভালো কাজের দিকে আর নিম্নমানের কাছ থেকে মানুষদেরকে ফিরে রাখা হয় আল্লাহ তালা বলেন এই কাজ তোমরা যারা করবে তারা শ্রেষ্ঠ কাজ করবে করার কারণে বিল্লা তোমাদের ইমানটা আল্লাহর সহিত পাকা হবে মজবুত হবে আর তোমাদেরকে আমি শ্রেষ্ঠ হিসেবে কবুল আর মঞ্জুর করব সেই জন্য উত্তম আমলের পরীক্ষা আমাদের প্রত্যেকেরই চলতেছে এই উত্তম আমলের পরীক্ষা আমরা যেন ভালোভাবে দিতে পারি এবং পরীক্ষায় যেন কামিয়াব হইতে পারি সাকসেস হইতে পারি এর জন্য আমাদেরকে মেহনত করতে হবে আসলে দিনের জন্য মেহনত করা এটা আল্লাহ তালা চান কোরআন এবং হাদিসকে গবেষণা করলে দেখা যায় যে দিনের জন্য মেহনতের কথা বলা হয়েছে দুনিয়ার জন্য মেহনতের কথা বলা হয়নি দুনিয়া তো আল্লাহ তালা প্রত্যেককেই দিবেন যে মেহনত করবে তাকেও দিবেন যে মেহনত করবে না তাকেও দিবেন দুনিয়া হলো বা কদরে মোকাদ্দার প্রত্যেকের তাকদিরে আল্লাহ তালা দুনিয়া যেটা রাখছেন সেটা সে পায়ে যাবে এমনও মানুষ আছে খাটে না বেশি পরিশ্রম করে না তো আল্লাহ তাকে দুনিয়া দিছে না তাকেও দুনিয়া দিয়ে রাখছে আবার এমন মানুষ আছে সারাদিন চব্বিশ ঘন্টা গাদার মতো খাটতেছে আর মরতেছে কিন্তু সেও যে বড় কোটিপতি হয়েছে তাও না ও যতটুক তকদিরে আছে অতটুক পাইছে এই জন্য তাকদির কাকে বলা হয় আমরা তাকদিরকে বিশ্বাস করি তাকদির মানে হলো যখন যাহা পাওয়ার তখন তাহাই পাইব যেটা পাওয়ার সেটাই পাইবো যতটুক পাওয়ার ততটুকুই পাইবো আর কি আর বেশি পাবো না অনেকে আছে বলে যে এই শেষ বয়সে এসে বাড়ি করলাম বিল্ডিং করলাম কিন্তু আগে যদি করতাম তাহলে ভালো ছিল আগে তো করতে পারবে না আল্লাহ তো তকদির ওই সময় রাখে নাই যখন পাওয়ার তখনই পাইবে আর যতটুক পাওয়ার ততটুকুই পাইবে এই কথাগুলো তাকদিরের কথা যেটা পাওয়ার সেটাই পাইবে অনেকে মনে করে তো আমি তো এটা চাইছিলাম না আর চাইছিলাম এটা কেন পাইলাম না যেটা পাওয়ার সেটাই পাইবে তো আসলে আল্লাহ তালা দিনের জন্য মেহনতের কথা বলছেন আর দুনিয়ার জন্য মেহনতের কথা বলেননি কিন্তু আমরা উল্টো বানায় নিছি আমরা কি করি আমরা দেখা যায় দুনিয়ার জন্য খাটতেছি মেহনত করতেছি পরিশ্রম করতেছি যান পর্যন্ত কেউ কেউ দিয়ে দিচ্ছে কিন্তু ইমানের লাইনে দুনিয়া দিন শেখার জন্য এরকম মেহনত কেউ করি না তো দুনিয়া হলো বাকাদরে মোকাদ্দার তাক দিয়ে যার যতটুক দুনিয়া আছে তো সে পায়ে যাবে আর আখেরাতটা হলো কেমন আল্লাহ তালা আখেরাতের বিষয়ে বলেছেন যে আখেরাতটা হলো বাকাদরে মোশাক্কাত যে যেমন মেহনত করবে যে যেমন শ্রম দিবে আল্লাহ তালা তার জন্য আখেরাতের আবাদ সেরকম আল্লাহ তালা প্রস্তুত করে দিবে এই যে আমরা এই মজুলিসে বসে যে মাঝে মধ্যে সুবহান আল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি এগুলির কত বড় নেকি হাদিসে আছে বান্দা যখন একবার সুবহান আল্লাহ পরে মহব্বত নিয়ে আল্লাহ তালার ভালোবাসা নিয়ে মিজান নামক পাল্লা কেয়ামতের দিন কায়েম হবে ওই মিজানের পাল্লার অর্ধেক আল্লাহ তালার নেকি দ্বারা ভরপুর করে দেয় আর আলহামদুলিল্লাহ যখন বলা হয় আলহামদুলিল্লাহ ইয়ামলা উল মিজান পুরা মিজানের পাল্লাকে আল্লাহ তালা ভরপুর করে দেন নেকি আবার অন্য হাদিসের মধ্যে আছে এক একবার বান্দা যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ তালা তার আমল নামা দান করেন আমাদের জিন্দগির সময় থাকতে আমরা তো এগুলি পড়ি না এগুলি তসবিকে কোনো মূল্যায়নই করি না আমাদের জোবান থেকে অন্য কিছু উচ্চারিত হয় কিন্তু এগুলি উচ্চারিত হয় না কত বড় দাম আল্লাহ তালার কাছে এই তসবিগুলো সুলাইমান আলাহ ইসলামকে আল্লাহ তালা রাজত্ব দান করেছিলেন বিশাল রাজত্ব নাকি আল্লাহ তালা এমন রাজত্ব দান করেছিলেন যে মানব আর দানব সকলের মাঝে তার রাজত্ব আল্লাহ তালা দিয়েছিলেন তিনি মানব দানব জিন ইনসান সকলের মাঝে রাজত্ব পরিচালনা করেছেন তো ঘটনা আছে একবার সুলাইমান আলহি সালাত সালাম উনি তার বিশাল রাজ সিংহাসন নিয়ে আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছেন পাখিগুলো দানা মেলে তার উপরে ছায়া প্রদান করছে আর মানব দানবের এরকম ভাবে লস্কর গুলো তার চারপাশে এরকম ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে আর উনি এরকম ভাবে বাতাসের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে তো নিচে এক লোক এরকম যখন দেখছে ওনার বিশাল রাজ সিংহাসন এই দেখেই আশ্চর্য হয়ে এরকম সুবহান আল্লাহ করছে সাথে সাথে সুলাইমান আল ইসলাম ওই রাজ সিংহাসন নিয়ে নামে পড়ছে নামে পরে ওই লোককে বলছে যে আচ্ছা তুমি কি পড়ছো বলো দেখি আর একবার উনি ভয় খায় গেছেন উনি মনে করছেন যে বাদশাহ সুলাইমান নবী আমাকে চার্জ করছেন যে আমি জোবান দিয়ে কি যেন পড়ছি আর উনি আমাকে ভুল ধরে পড়ছে বলছে না তুমি যেটা পড়ছো ওটা আর একবার বলো আর বলছে আমি সুবহান আল্লাহ পড়ছি কাজে দেখো তুমি যে একবার সুবহান আল্লাহ পড়েছ বলতেছি একবার সুবহান আল্লাহ এটা আল্লাহ তালার কাছে কত বড় মর্যাদা রাখে জানো কত বড় মর্যাদা কয় সুলাইমান বিন দাউদের এরকম কোটি কোটি রাজ সিংহাসন থেকে আল্লাহ তালার কাছে এটাই বেশি দাম রাখে মর্যাদা কেন যে সুলাইমান বিন দাউদের এই রাজত্ব এই রাজ সিংহাসন এগুলি সব খতম হয়ে যাবে এগুলি অস্থায়ী আর কি কিন্তু এদের চিরস্থায়ী জিন্দগিতে আমার আপনার কাজে আসবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহ আকবর এগুলি আমার আপনার চিরস্থায়ী জিন্দগিতে চিরস্থায়ী উপকার পৌঁছাবে এই জন্য আজকে একজন মাইয়েত আমাদের সকলের মুরব্বী ছিলেন উনি অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন আমাদের জানামাতে আমিও দেখেছি তাকে এবং এলাকার প্রায় মানুষই জানেন সকলেই জানেন উনি অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন এবং খাস মানুষ ছিলেন উনি অত্যন্ত আমলদার মানুষ ছিলেন আল্লাহ তালার হুকুমে তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন মৃত্যুটাকে আল্লাহ তালা প্রত্যেক মানুষের জন্য অবধারিত নির্ধারিত করে দিয়েছেন নির্দিষ্ট সময়ে একটু এদিক সেদিক হবে না আগে পিছিয়ে হবে না এই জন্য আল্লাহ তালা মৃত্যুর কথাটা এত জরুরি ভাবে বলেছেন আল্লাহি খলাকাল আওয়াল হায়াত আল্লাহ তালা বলেন যে তোমাদের জন্য আমি দুইটি জিনিস সৃষ্টি করেছি একটি হলো হায়াত একটি হলো মৌত তো মৃত্যুর কথাটাই আগে বলেছেন আল্লাহ খলাকাল মাউতাওয়াল হায়াত মৃত্যুর কথা আগে কেন বললেন তাফসিরের কিতাবে আছে যে আল্লাহ মৃত্যুর কথা আগে কেন বললেন হায়াতের কথা তো আগে বলার দরকার ছিল কারণ মানুষের জীবনের সূচনা তো আগে হায়াত আগে তারপরে না মৃত্যু কিন্তু বলার ক্ষেত্রে আল্লাহ মৃত্যুর কথাই আগে বলেছেন এই জন্য যে মানুষ মৃত্যু থেকে যেন গাফেল না হয় মৃত্যুর প্রস্তুতি থেকে যেন কেউ গাফেল না হয় উদাসীন যেন না হয় এই জন্য আল্লাহ তালা তাকিদ দিয়ে মৃত্যুর কথা বলেছেন আগে যে যেই জন্মগ্রহণ করেছে তার পিঠের পিছনে মৃত্যু নামক একটা সিল মেরে দেওয়া হয়েছে সে মৃত্যুর লাইনে আছে এই জন্য প্রত্যেকটি মানুষ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নর হোক নারী হোক প্রত্যেকের পিছনে কিন্তু মৃত্যু নামক সিল লাগায় দেওয়া হয়েছে একজন মানুষ যখন বিদেশে যায় হজ্জে যাক বা অন্য কোনো দেশে যাক তখন সে যে এরকম ইমিগ্রেশনে প্রবেশ করে ঢুকে তখন যখন তাকে তাকে চেক করা হয় টিকিট চেক করা হয় তো ওখানে দেখা যায় যে যাওয়ার টিকিটের সাথে সাথে রিটার্ন টিকিটও তার পিছনে লাগায় দেওয়া হয়েছে যে পাসপোর্টের মধ্যে ইমিগ্রেশনে চেক করা হয় যে তার বিদেশ যাচ্ছে সে কখন রিটার্ন আসবে সেই টিকিটটাও তাকে থাকতে হবে আল্লাহ তালা আমাদিগকে দুনিয়াতে পাঠিয়েছেন যখন পাঠিয়েছেন সাথে সাথে রিটার্ন টিকিটও সাথে লাগাই দিয়েছেন যে তুমি কবে রিটার্ন আসবে কবে ফেরত যাবে সেটাও তোমার লেখা আছে এজন্য আমাদের প্রত্যেককেই মৃত্যুর কাছে ধরা দিতে হবে আল্লাহ তালার হুকুমে নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে এখন সমাজে যেটা অকাল মৃত্যু বলে এই কথাটা কুফরি কথা বলে কি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত হয় এই কথাটা মুসলমান বলতে পারে না যারা বেইমান তারা বলতে পারে কিন্তু মুসলমানের জোবান দিয়ে এই ধরনের কথা উচ্চারণ হওয়া ঠিক নয় আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন মামা কান আলী নফসিন আং তামুতা ইল্লা বিজনিল্লাহ কিতাব আজ্জালা আল্লাহ তালা বলেন কোনো মানুষের ক্ষমতা নাই যে নিজে নিজে মৃত্যুবরণ করবে আল্লাহর হুকুম ছাড়া কখনোই হতে পারে না বরং আল্লাহর হুকুমে নির্ধারিত সময়ে তার মৃত্যু ঘটে যায় এখন কে কিভাবে মারা যাবে কে কোথায় মারা যাবে এটার বর্ণনা কিন্তু আল্লাহ তালা কাউকে জানান নাই কোনো ব্যক্তিরে বলতে পারবে না এই জন্য আজকের এই মজলিস থেকে আমরা সকলে এই নসিহত গ্রহণ করব উপদেশ গ্রহণ করব আমাদের কাছ থেকে যেই মুরব্বী বিদায় হয়ে চলে গেছেন এই মুরব্বীর মৃত্যুটাকে আমরা সকলে নসিহত হিসেবে আমরা মাধ্যম বানাবো আসলে মৃত্যুটাই হলো সবচেয়ে বড় নসিহতকারী হাদিসা আছে কাফা বিল মাউতি ওয়াইজা একজন মানুষের ওয়াইজ হিসেবে নসিহতকারী হিসাবে মৃত্যুটাই যথেষ্ট এই জন্য মা বোনেরা আমরা পুরুষরা যারা আছি সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবো আর কি যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর রসুল তাদেরকে বলেছেন বুদ্ধিমান আল্লাহর রসুল এবং আল্লাহ তালার ভাষায় তারাই হলো বুদ্ধিমান যারা আখেরাতের ফিকির নিয়ে থাকে মৃত্যুর ফিকির নিয়ে থাকে আদিশা আছে দৈনন্দিন জীবনে যদি কেউ বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে আসলে স্মরণ করা এটা জিগির করা নয় মুখে মুখে শুধু উচ্চারণ করলাম মৃত্যু মৃত্যু মৃত্যু তাহলে এটা হবে না বরং এটা অন্তরের মধ্যে পয়টা করতে হবে যে আমাকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকে একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আমি এই জগতে কতদিন থাকবো আর চলে যাব এই কথাগুলো দিল ও দেমাগের মধ্যে বসায় যদি বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে আর হাদিসের মধ্যে আছে ওই দিনে অথবা রাত্রে তার যদি মৃত্যু ঘটে যায় আল্লাহ তালা তার মৃত্যুটাকে ইমান আর হেদায়তের উপর অবশ্যই করে দেবেন তার মৃত্যুটাকে কোনো কোনো বর্ণনা আছে শাহাদতের মৃত্যু হিসেবে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবে এই জন্য আমরা আখেরাতের জন্য একটু চেষ্টা করব ভাই মেহনত করব। দুনিয়ার জন্য চেষ্টা মেহনত তো অনেক করছি অনেক করছি তো দুনিয়া তো আল্লাহ দিবেই প্রত্যেকের তকদিরে আল্লাহ দুনিয়া রাখছে কে না খায় আছে বলেন একটা দিন মজুর রিক্সা চালক সেও সুন্দরভাবে খাচ্ছে পড়তেছে তার জীবন যাচ্ছে একটা কোটিপতিরও যাচ্ছে এটা তো তকদিরে আল্লাহ রাখছে কার তকদিরে কতটুক দুনিয়া আছে সে তো পাচ্ছেই পাবে পাবেই পাবে কিন্তু আখেরাতের জন্য চেষ্টা আমার আপনার হচ্ছে না আল্লাহ তালা বলেন নমান আরাদ আল আখেরাত ওই সমস্ত মানুষ যারা আখেরাতের কল্যাণ চায় শুধু মুখে চাইলে হবে না সাহা সাহা আখেরাতের জন্য চেষ্টা করতে হবে যথাযথ মেহনত করতে হবে সাহাবিরা পুরুষ সাহাবি এবং মহিলা সাহাবি সকলেই আখেরাতের জন্য মেহনত করেছিলেন কি মেহনত ওই সময় যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না বাস ছিল না ট্রেন ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না পায়ে হেঁটে হেঁটে কত দূর গেছে গিয়ে এরকম ভাবে আল্লাহ রসুলের কাছে গেছে সাহাবিদের কাছে গেছে যা দিন শিখছে আজ আমরা দিন শেখার ব্যাপারে আমরা গুরুত্ব দিলে মা বোনদের জন্য তো দাওয়াত এবং তাবলিগের এই ফিকির নিয়ে দিন শেখার জন্য এরকম ভাবে মাস্তুরাতে জামাতে বের হওয়া চাই পুরুষরা যেমন দাওয়াত এবং তাবলিগের মেহনত নিয়ে আসলে দাওয়াত ও তাবলিগ এটা হলো একটা মোবাইল মাদ্রাসা এটাও মাদ্রাসা দিনই মাদ্রাসা কিছু মাদ্রাসা আছে ফিক্সড মাদ্রাসা যেমন আমাদের কমি মাদ্রাসাগুলো এগুলি হলো ফিক্সড মাদ্রাসা এগুলি তো সকলে ভর্তি হতে পারে না যাদের বয়স হয়ে যায় যাদের এরকমভাবে বৃদ্ধ হয়ে যায় তারা তো ভর্তি হতে পারে না কিন্তু এই দাওয়াত এবং তাবলিগের যে মাদ্রাসাটা এটা হলো মোবাইল মাদ্রাসা এখানে সবাই ভর্তি হতে পারে পুরুষও ভর্তি ভর্তি হতে পারে মহিলাও হতে পারে আবার ছেলে হতে পারে যুবক হতে পারে বৃদ্ধ হতে পারে সব বয়সের লোকে এখানে ঢুকতে পারে এই দাওয়াত তাবলিগের মেহনতের মাধ্যমে দেখা যায় যে অনেকে অনেক জিনিস জানতো না ইসলাম সম্পর্কে জানতো না দিন সম্পর্কে জানতো না কালিমা জানতো না ইস্তেফার জানতো না আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে শেখানোর ব্যবস্থা করে দিয়েছে এই জন্য এটাকে মাদ্রাসা বলা হয় দাওয়াত তাবলিককে মোবাইল মাদ্রাসা বলা হয় ব্রাহ্মমান মাদ্রাসা বলা হয় তো সাহাবিদের যুগে এরকম ভাবে এই আমলটা ছিল এক সাহাবি সামদেশ থেকে মদিনায় আসছে তো ওই সময় সামদেশ থেকে মদিনায় এরকম ভাবে পথ ছিল কতদিনের এক মাসের পথ আর কি পায়ে হেঁটে আসছে হয়তো তোমর রাজি আল্লাহ তাকে বললেন যে বাবা তুমি কেন এসেছো আমি এই জন্য এসেছি যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজের মধ্যে আত্মা তো তাসাহুদ কিভাবে পড়তেন ওটা শেখার জন্য আমি এসেছি হজরত উমর রদি আল্লাহ তার এই জজবা দেখে কেঁদে ফেললেন কাঁদার পর বললেন চোখের পানিতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজয় দিলেন দিয়ে বললেন যে বাবা তোমার ভিতরে এই জজবা আছে আমি কসম করে বলছি যে তোমার মতো লোককে আল্লাহ তালা জাহান নামে যারা আজাব দিবে না এই জন্য মা বোনদের জন্য পুরুষদের জন্য সকলের জন্য এই যে মাদ্রাসা মোবাইল মাদ্রাসা যেটাকে দাওয়াত তাবলিক বলা হয় এর মাধ্যমে আমাদেরকে আখেরাতের দিকে অগ্রসর হওয়া চাই দিন শেখা চাই ইমান শেখা চাই ইমানও শিখতে হয় কোনটা ইমান কোনটা ইমান নয় কোনটা দিন কোনটা দিন নয় এগুলি তো মেহনতের দ্বারা শেখা যাবে আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই জাগতিক শিক্ষায় শিক্ষিত আমরা তো জানি না কোনটা ইমান কোনটা ইমান না আমরা জানি না তো বুঝি না এগুলি জিনিস তো শিখার শিখায় মাদ্রাসা শিখায় এখন মাদ্রাসা দুই প্রকার বললাম এখন মোবাইল মাদ্রাসা যেটা আছে এটাতে শেখার বেশি সুযোগ আছে এই জন্য আজকের এই মজলিস থেকে আমি এই কথাই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ জানাবো মা বোনদের জন্য মাস্তুরাতে জামাত এইদিকেও তো মাস্তুরাতে জামাতের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ বাইর হওয়ার পয়েন্ট না থাকলেও ব্যবস্থা আছে আর কি আলহামদুলিল্লাহ যাওয়ার ব্যবস্থা আছে আর কি এই জন্য আমাদের কালিমা সহি নাই কালিমা শিখা চাই মুহাম্মাদুর রসুল্লাহ এরকম কালিমা শিখা কালিমা শাহাদত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া এরকম ভাই প্রত্যেকটা জিনিস সহিভাবে শেখা এই কালিমা সহিভাবে যদি আমরা না শিখি লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমার কত উজন আল্লাহ তাআলা বলে যে বান্দা যদি একবার এই কালিমা জোবান থেকে উচ্চারণ করে সাথে সাথে আল্লাহ তালা কাছে পৌঁছে যায় কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা কাজে আসে না সাত আসমান সাত জমিনকে যদি একবারে পার্টিশন করে এখানে যদি মিলায় দেওয়া হয় তাই তারপর ওই আসমান জমিনকে ছিদ্র করে এটা আল্লাহ তালার কাছে গিয়ে পৌঁছে যায় আল্লাহ রসুল বলতেছে যখনই বান্দা এটা পড়ে সাথে সাথে এটা আল্লাহ তালার কাছে গিয়ে পৌঁছে যায় এই জন্য আমরা বেশি থেকে বেশি লা ইলাহ ইল্লাল্লাহ পড়বো আর মা বোনেরা যদি এটা সম্ভব হয় আপনারা করবেন আমাদের থেকে যে মাইয়েরটা বিদায় হয়ে গেছে তার জন্য সত্তর হাজার বার কালিমায় তো এবার একটা নেশাব আছে সত্তর হাজার বার যদি তার জন্য ইসালে সাহেবের নিয়োগ করে কালিমায় তৈবার নেশাব যদি পুরা করা যায় আল্লাহ তবার কোয়া তালা এই আমলের কারণে তাকে আল্লাহ তালা উচ্চ মর্যাদা কবরের মধ্যে বরজখের জগতে আল্লাহ তালা দান করবে যাদের মাফির প্রয়োজন তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন আর যাদের মাফ আগেই হয়ে গেছে তাদের দরজাতকে আল্লাহ তালা উঁচা করে দিবেন বলন্দ করে দিবেন সেই জন্য আমি পুরুষদেরকেও নসিহত করব মহিলাদেরকেও নসিহত করব যে এই সত্তর হাজার আলহামদুলিল্লাহ তো সত্তর হাজার ওয়ার কালিমায় তৈবার নিসাব এটা যদি এক নেশাব যদি হয়ে থাকে এরপরে আর একটা নেশাবও দেওয়া যেতে পারে এরকম কয়েকটা নেশাব দেওয়া যেতে পারে আমাদের বুজুর্গানে দিনের আমলের মধ্যে পাওয়া যায় যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে ইসালে সোহাবের জন্য এরকম ভাবে কয়েকটা কালিমাই তৈবার নেশাব এরকম ভাবে বক্সে দেওয়া হয়েছে ইসালে সোহাবের নিয়তে দেওয়া হয়েছে আর এই ওসিলায় আল্লাহ তবারক তালা মাইয়েতকে মাফ করে দিয়েছেন মাইয়েতের দরজাতকে আল্লাহ তালা বলন্দ করে দিয়েছেন এই জন্য এখন আর লম্বা চূড়া কোনো কথা হবে না আলোচনা হবে না এই সংক্ষিপ্ত কথাগুলো আমাদের সকলকে বোঝার অনুধাবন করার এবং আখেরাতের জন্য চেষ্টা করার মেহনত করার এবং দিন শেখার ইমান শেখার জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন এখন দোয়া হবে দোয়ার আগে আমরা সকলে আদবের সাথে বসি আর মাইয়তের জন্য যে কোরআন খতম দেওয়া হয়েছে আরো বিভিন্ন দোয়া দরুদ করা হয়েছে কালিমায় তৈবার নেশাব আদায় করা হয়েছে ওগুলি আমরা বক্সে দিব তো দোয়ার আগে সকলে আন্তরিক হয়ে সুরা ফাতেহা একবার পড়ি সুরা এখলাস তিনবার পড়ি কথাটা বলি সতেরো হাজার সতেরো হাজার বার করলে কি হবে আল্লাহ তালা মাফ করে দিবেন হাদিস হাদিস কোন হাদিস হ্যাঁ, পরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله الصمد لم يلد استغفار پڑھیے اور استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا درود إبراهيم پر اکبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দোয়া করে কিনা কি কি পড়া আছে বললাম কি কি পড়া হয়েছে কোরআন শরীফ খতমা করার জন্য খতম হবে যা যা পড়া হয়েছে মাইয়াদের জন্য কোরআন খতম দেওয়া হয়েছে কালিমে তৈবার নেশাব আদায় করা হয়েছে ইস্তেকভার কালিমা আরো যা যা পড়া হয়েছে সবগুলো আমরা সুরাইয়াসিন পড়া হয়েছে খতম দেওয়া হয়েছে এগুলির আমরা সোয়াব পৌঁছানোর সোয়াব রসানের আমরা নিয়ত করব এবং আমাদের মাইয়েতকে যেন আল্লাহ তবারক তালা মাফ করে দেন সকল মাইয়েতের জন্য আমরা দোয়া করব আলহামদুলিল্লাহ রবিল আলমী والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা কতগুলি গুনাহগার খতাকার রিয়াকার মাওলা একটি নেক মজলিসে বসে তথা মাইয়েতের দোয়ায় মাঘরতের মজলিসে বসে তোমার মাহবুব দিন সম্পর্কে দু একটি কথা আলোচনা করেছি বাবা আল্লাহ এই আলোচনাগুলো আমাদের সকল শ্রোতার অন্তরের গভীরে তুমি পৌঁছায় দাও শ্রোতা বক্তা প্রত্যেককে তুমি আমলের জন্য কবুল আর মঞ্জুর করো মাওলা মাওলায় করিব মাওলা আমাদের মাইয়ের যে যেখানে আসে মাওলা মাওলা তাদের ইসাল সবের জন্য আজকের এই মজলিস মাওলা মাওলা মাইয়াতের ইসালে সবাবের নিয়ত করে আমরা সুরা ফাতেহা সুরা এখলাস দেশকে উভার করেছি আল্লাহ দিন সম্পর্কে দিয়ে একটি কথা আলোচনা করেছি শ্রবণ করেছি মাওলা এ আল্লাহ এর ভুল তুটিকে ক্ষমা করে দিয়ে সোয়াবের হাদিয়া তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও মাওলা এ আল্লাহ বিশ্বের আনাসিক আনাসে যত মুসলমান নরনারী সাহিত্য হয়েছে মাওলা এ আল্লাহ যারা তাও হিদের কালেমা বুকে বেঁধে বরজখের বন্দিশালায় বন্দী হয়ে গেছে মাওলা মেহরবানি করে মাওলা তাদের জন্য এই কালিমা এই আমলগুলোকে তুমি মাঘরাতের জরিয়া বানায় দাও মাওলা আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করে দাও মাওলা আল্লাহ আমাদের সকল পূর্বপুরুষদেরকে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাওলা ভাই বেরাদার অন্যান্য আত্মীয় স্বজন সকল পুরুষ মাইয়েরদেরকে ক্ষমা করে দিন মাওলায় কারিম মাওলা বিশেষ করে যেই মাইয়াতের জন্য আজকের এই আয়োজন মাওলা আল্লাহ সুন্নাত তরিকায় তোমার হাবিবের বাতানো পদ্ধতি অনুযায়ী আজকের এই সালে সবের আয়োজন করা হয়েছে মেহরবানি করে মাওলা আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা আল্লাহ আমাদের মাইয়ের মুরব্বী সকলের মুরব্বী মাওলা বয়োজ্যেষ্ঠ মানুষ মাওলা আল্লাহ ইসলামের মধ্যে তার দাঁড়ি আর চুল পেকেছে মাওলা মেহরবানি করে মাওলা এই দাড়ি পাকা চুল পাখা মানুষ মাওলা তোমার বান্দা মাওলা তোমার হুকুমে তোমার কাছে হাজিরা দিয়েছে মাওলা এ আল্লাহ তুমি তার শহীদ রহমতের ফয়সলা করো মাওলা এ আল্লাহ তাকে তুমি মাফ করে দাও মাওলা তোমার রহমতের চাদরে তুমি তাকে আচ্ছাদিত করে নাও মাওলা এ আল্লাহ বর্জখের জগৎ বড় কঠিন জগৎ মাওলা মেহরবানি করে তার জন্য বর্জখের জগৎকে তুমি শান্তিময় সুখময় বানিয়ে দাও মাওলা এ আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও মাওলা আল্লাহ আমার আমাদের জানামতে মাওলা সন্তানগুলো সকলে নেকা পরেশগার মাওলা আল্লাহ তোমার হাবিব বলেছেন সন্তান যদি নেককার হয় পরহেজগার হয় পিতার জন্য সত্তায় জারিয়ে মত আল্লাহ এই সব সন্তানদের আমলকে আল্লাহ জরিয়া বানিয়ে মাওলা আজকের এই ইসারে সাহাবের আমলকে জরিয়া বানিয়ে আল্লাহ মাইয়তকে মাফ করে দিন মাওলা আল্লাহ ক্ষমা করে দিন মাওলা আল্লাহ তোমার ক্ষমার গুণ বড় মাওলা তোমার রহমতের গুণ সবচেয়ে বড় মাওলা তুমি যদি ক্ষমা করো তোমার কোনো ক্ষতি নাই মাওলা আল্লাহ তুমি যদি ক্ষমা করো তোমার কোনো ক্ষতি নাই মাওলা আর তুমি যদি আজাব দাও তোমার কোনো লাভ নাই মাওলা মাওলা মেহরবানি করে মাওলা তোমার দয়ার গুণ ক্ষমার গুণ দ্বারা ইয়া আল্লাহ আমাদের সকল মাইয়াতকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ মা বোনেরা ইয়া আল্লাহ তোমার মহব্বত আর ভালোবাসা নিয়ে ইয়া আল্লাহ তোমার মাহবুব দিন সম্পর্কে দু একটি কথা আলোচনা শুনেছি মাওলা আল্লাহ মেহরবানি করে আল্লাহ আজকের এই মজলিসের খাতিরে সকলকে তোমার বান্দা হিসাবে বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করো মাওলা আল্লাহ প্রত্যেকের জিন্দগিকে সুন্দর করে দাও মাওলা আল্লাহ আমাদের জিন্দগি নসিব করো মাওলা এবাদতের জিন্দগি নসিব করো মাওলা আল্লাহ আমাদের জীবনকে বরবাদ করেছি নষ্ট করেছি মাওলা আল্লাহ জীবনের যতটুকু পুঁজি আছে মাওলা মেহরবানি করে দিন শেখার জন্য ইমান শেখার জন্য ইয়া আল্লাহ মেহনতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা ইয়া আল্লাহ পুরুষদের জন্য মা বোনদের জন্য তুমি দিনের জন্য বের হওয়া ইমান শেখার জন্য বের হওয়া তুমি সাহস করে দাও মাওলা ইয়া আল্লাহ আজকের এই মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মেহরবানি করে মাওলা আমাদের সকলকে তুমি মাফ করে দাও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين